www.almodina.com সিলেট বাংলাদেশের এমন একটি জেলা যে জেলাকে বলা হয় আলেম ওলামার কারখানা আদিকাল থেকে নিয়ে এলেম এবং দিনের দিক দিয়ে সিলেট একটি কেন্দ্র বাংলাদেশের হেদায়তের মূল উৎস হজরত শাহ জালাল মজাদাদে ইয়ামানি রাহেমাহুল্লাহ যদিও রাজনৈতিকভাবে ঢাকা বাংলাদেশের রাজধানী কিন্তু দিনীভাবে সিলেট বাংলাদেশের রাজধানী দিনী প্রভাব সিলেট থেকেই সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাই সিলেটের সাথে বাংলাদেশের সকল মুসলমানের ব্যতিক্রম ধর্মী আন্তরিকতা রয়েছে হজরত শাহজালাল মজাদাদে ইয়ামানি রাহেমাহুল্লাহ তালার সাথে প্রসিদ্ধ আছে যে তিনশত ষাট জন আউলিয়ায় তারা মিশেছিলেন তাদের একজন ছিলেন হজরত মোল্লা দিওয়ান শাহ রাহেমাহুল্লাহ হজরত মোল্লা দিওয়ান শাহ রাহেমাউল্লাহ মাজার আমাদের বাড়ির সামনে যদিও মাজার আমাদের বাড়ির সামনে আলহামদুলিল্লাহ মাজার বলতে সাধারণ লোকেরা যা বলছে এর চিহ্ন মাত্র এখানে নেই মাজারের চিহ্নটাও রাখা হয়নি তাঁর আওলাদের মধ্যে অষ্টম পুরুষ আমি তার থেকে নিয়ে আজ পর্যন্ত তার বংশের মধ্যে বহু আলে ওলামা হয়ে যাচ্ছে এখনো আমাদের বংশে যারা জীবিত আছে আমরা যে এলাকায় বসবাস করি আমাদের এই বংশের তেইশ জন দাওরাই হাদিস তারেকে পাঁচজন একটা পড়েছে বারো জন আছে কামেল পাশে এক খানদানে এক বাড়িতে তো যেহেতু মোল্লা দিওয়ান শাহ রহমতুল্লাহ আলী উনিও সাক্ষী ছিলেন হজরত শাহজালাল মজারাদে ইয়ামনি রাহেমহুল্লাহ তালা এ হিসাবে সিলেটের সাথে আমারও ব্যতিক্রম ধর্মে একটি আন্তরিকতা এর পাশাপাশি আমার আব্বাজান হজরত মাওলানা দিন মোহাম্মদ রাহেমুল্লাহ উনি লেখাপড়া করেছেন সিলেটে আমার চাচা যান হজরত মাওলানা নজির আহমদ রাহেমদুল্লাহ লেখাপড়া করেছেন সিলেটে আমার মেজু ভাই জনাব প্রফেসর ডাক্তার আবু ইউসুফ তিনিও লেখাপড়া করেছেন সিলেট মেডিকেল কলেজে আমার লেখাপড়ার জীবনেও ঢাকা জামেয়া কোরআনিয়া লালবাগ মাদ্রাসায় যখন লেখাপড়া করি সিলেটের অনেক সাথী আমার সাথে ছিল একসাথে লেখাপড়া করেছিল যেমন একটু আগে যার উদ্ধৃতি দেওয়া হয়েছিল মনসুর ভাই ওনার শ্বশুর আর আমি একসাথে লেখাপড়া করেছি যা জামিয়া কোরআনিয়া লালবাগ এরপর যখন পাকিস্তানের যা জামিয়া দারুল করাচিতে লেখাপড়া করতে যাই তো সেখানে পাকিস্তানি হুজুর সহ বর্তমান জালালাবাদি হুজুর নামে যিনি মশুর আর প্রসিদ্ধ আমাদের মরহুম ফতিম হজরত আল্লামা ওবায়দুল হক রাহেমদুল্লাহ সাহেবজাদা সহকারে একসাথে ওইখানে আমরা ছিলাম এই হিসাবে সিলেটের সাথে গভীর আন্তরিকতা আমার সিলেট বারবার আসলে আসতে মন চায় আসতে ভালো লাগে কারণ সিলেটের মাটি থেকেও এলেমের গ্রাম পাওয়া যায় সিলেট এমন একটি কুলঘর এলাকা যাই হোক এই আন্তরিকতার টানেই হয়তো আমাকে এর আগেও বহুবার আসতে হয়েছে রমজান মোবারকে সাধারণত আমি এখন সফর করি না একসময় করতাম তারপরও বাধ্য হয়ে আসতে হয়েছে কোরআনে কারিমের প্রথম সুর আর প্রথম আয়াত তেলাবাদ করেছি আল্লাহ আব্দুল আলমিন তৌফিক দিলে এই প্রথম আয়াত সম্পর্কে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ এর আগে ভূমিকা শুরু কোরআনে কারিম আমাদের কাছে এসেছে কেন আমরা কিভাবে কোরআনে কারিম দ্বারা উপকৃত হতে পারি এ সম্পর্কে কয়েকটি কথা পেশ করছি সে কথাগুলো হল আল্লাহ রবুল আলমিন আমাদের আদি পিতা ও আদি মাতা সৈয়দেনা হজরত আদম ও হাওয়া আলা নবীনা ও আলাইহিমাসালাতামকে সৃষ্টি করার পর থাকতে দিলেন জান্নাতে বিভিন্ন তাফসির গ্রন্থে উল্লেখ আছে যে আদি পিতা আর আদি মাতার সাথে তাদের কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটি সন্তান সন্ততিও জান্নাতে ছিল এই জন্যই জান্নাত থেকে বের হওয়ার আদের যখন আসে তখন আল্লাহ পাক দু বহু বচন ব্যবহার করেছেন তোমরা সকলেই নেমে পড়ো যদি আমরা না থাকতাম শুধু আব্বা আর আম্মাই থাকতেন তাহলে এহেবেতা দ্বিবচন ব্যবহার করতেন তোমরা দুইজন নেমে পড়ো কিন্তু আল্লাহ পাক দ্বিবচনের পরিবর্তে ব্যবহার করলেন বহু বচন দু তোমরা সকলেই নেমে পড়ো আমরা বেহেস থেকে নেমে পড়লাম নেমে পড়ো কথা থেকে বোঝা যায় বেহস্ত উপরে এখন এসে গেছে নিচে উপর থেকে নিচে নামাকে আরবিতে বলে হাবুদ আর নিচ থেকে উপরে উঠাকে আরবিতে বলে সাউদ আল্লাপাক যখন এহবেদু বললেন নেমে পড়ো বোঝা গেছে জান্নাত উপরে ছিল আমরা উপরে ছিলাম এখন নিচে এসে গেছি জান্নাত উপরে আল্লাহ পাক কোরআনে করিমের সাতাশতম পারা সুরায় ওয়ান নাজমের মধ্যেও বলেছেন আল্লাহ পাক বলেন বলাকাদ রাহু নাজলাতান উখরা আন্দা মুনতাহা আন্দাহা জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া তথা আমাদের আদিবাস স্থান আশ্রয়স্থল জান্নাত সিদরাতুল মুনতাহার কাছে সিদরাতুল মুনতাহা কোথায় হাদিসের আলোকে স্পষ্ট যে সিদ্ধাতুল মুমতাহা সপ্তম আকাশের উপরে কত উপরে মাইল কিলোমিটার দিয়ে মাপজোপ দেয়া আজ পর্যন্ত সম্ভব হয়নি হয়তো কখনো হবেও না একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি সিদ্ধাতুল মুমতাহা সপ্তম আকাশের উপরে আমরা উপরের দিকে তাকাইলে যে আকাশটি দেখতে পাই এই আকাশকে বলা হয় প্রথম আকাশ এই আকাশটি কত দূরে বুঝতে পারলে সপ্তম আকাশের উপর কত উপরে সহজে বুঝে আসবে এই আকাশটি কত দূরে একটু বোঝার চেষ্টা করি আমরা এখন যেখানে বসবাস করছি এই জায়গাটি একটি গ্রহ এর নাম হল পৃথিবী এই পৃথিবী নামে গ্রহ এর আয়তন প্রায় বিশ কোটি বর্গ মাইল বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী নামই গ্রহ যেই জগতে বসবাস করে এই জগৎকে বলা হয় সৌরজগৎ বিজ্ঞানীরা বলেন পনেরো হাজার কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে একটি সৌরজগৎ গঠিত হয় এই গ্রহ নক্ষত্রগুলো আমরা দূর থেকে যেমন ছোট দেখি বাস্তবে এগুলো এমন ছোট নয় যেমন আমাদের পৃথিবী নামী গ্রহের আয়তন শুনলেন বিশ কোটি বর্গ মাইল সূর্য নামী নক্ষত্রটি এই বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এমন বিরাট বিশাল পনেরো হাজার কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে গঠিত হয় সৌরজগৎ তাও এই গ্রহ নক্ষত্রগুলো একটি আরেকটির সাথে মিলে নেই লেগে নেই দুই গ্রহ নক্ষত্রের মধ্যখানে অনেক তফাৎ অনেক দূরত্ব যেমন আমাদের পৃথিবী নামে গ্রহের নিকটতম গ্রহ মঙ্গল গ্রহ বাকি গ্রহ নক্ষত্রগুলো আরও অনেক অনেক দূরে এই কাছের মঙ্গল গ্রহটির দূরত্ব আমাদের পৃথিবী থেকে প্রায় আট কোটি কিলোমিটার বাকিগুলো আরও দূরে এত দূরে দূরে এমন বিরাট বিশাল পনেরো হাজার কোটিরও অধিক গ্রহ নক্ষত্র মিলে গঠিত হয় সৌরজগৎ চিন্তা করুন সৌরজগৎটি কত বড় আবার এই সৌরজগৎ যেই জগতে ভাসমান এই জগৎকে বলা হয় গ্যালাক্সি পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয় এই সৌরজগৎগুলোও একটি আরেকটির সাথে লেগে নেই দুই সৌরজগতের মধ্যখানে অনেক দূরত্ব এই দূরত্বটিও বিজ্ঞানীরা হিসাব করে বের করেছেন তারা বলেন যে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগতের দূরত্ব তেত্রিশ লক্ষ আলোকবর্ষ কি অর্থ আলো প্রতি সেকেন্ডে অতিক্রম করে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিলোমিটার হিসাবে দুই লক্ষ চুরানব্বই হাজার কিলোমিটার প্রায় তিন লক্ষ কিলোমিটার হলো আলোর এক সেকেন্ডের গতি তো এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার গতিতে যদি চলতে থাকে সেকেন্ড নয় মিনিট নয় ঘন্টা নয় দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছর নয় দীর্ঘ তেত্রিশ লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূরে দূরে অবস্থান করে এত দূরে দূরে অবস্থান করে পনেরো হাজার কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি ঘটিতে হয় চিন্তা করুন গ্যালাক্সিটি কত বড় আবার এই গ্যালাক্সি যেই জগতে বসবাস করে এই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুজ্জ পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুজ্জ ঘটিতে হয় যেভাবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ অনেক দূরে দূরে অবস্থান করে গ্রহের তুলনায় লক্ষ লক্ষ গুণ বেশি দূরত্বে তো সৌরজগতের তুলনায় গ্যালাক্সি আরও কোটি কোটি গুণ বেশি দূরত্বে অবস্থান করে এই দূরত্ব বুঝাইতে গেলে বুঝে আসবে না তো এত দূরে দূরে অবস্থান করে পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ হয় চিন্তা করুন গ্যালাক্সি গুচ্ছটি কত বড় তো আবার এই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে ভাসমান এই জগৎকে বলা হয় মহা পনেরো হাজার কোটিরও অধিক গ্যালাক্সি গুজ্জ মিলে একটি মহাগ্যালাক্সি গঠিত হয় গ্যালাক্সি তুলনায় গ্যালাক্সি গুজ্জের দূরত্ব আরও কোটি কোটি গুণ বেশি এবার চিন্তা করুন মহাগ্যালাক্সিটি কত বড় হবে এত বড় মহাগ্যালাক্সি যে আল্লাহ আব্দুল আলমিন সৃষ্টি করেছেন তিনি কত বড় হবেন বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে পনেরো হাজার কোটিরও অধিক মহাগ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন এগুলো সব কিন্তু প্রথম আকাশের পেটের ভিতরে চিন্তা করুন কত উপর পর্যন্ত বিজ্ঞান পৌঁছে গেছে এত উপর পর্যন্ত পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস আজ পর্যন্ত মিলেনি চিন্তা করুন প্রথম আকাশটি কত দূরে আরেকভাবে আমরা প্রথম আকাশের দূরত্ব সম্পর্কে একটু ধারণা নিতে পারি আমরা রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য অগণিত তারকা দেখতে পাই এই তারকাগুলোরও আলো আছে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার গতিতে চতুর্দিকে ধেয়ে চলছে আমাদের দিকেও আসতেছে বিজ্ঞানীরাই বলছেন এখনও মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে সৃষ্টির পর থেকে এগুলোর আলো চতুর্দিকে সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার গতিতে ধেয়ে চলছে আমাদের দিকেও আসতেছে এরপরেও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি চিন্তা করুন তারকাগুলো কত উপরে তো এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ আকাশের হদিস কীভাবে মিলবে চিন্তা করুন ইমাম দারেমি রাহেমাহুল্লাহ তালা একটি হাদিস উল্লেখ করেছেন হজরত রাসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ ফরমা আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ তার মানে আমাদের জমিন থেকে আকাশের ব্যাট যেই পরিমাণ দূরত্বে আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে এবার একটু চিন্তা করুন আকাশের পিঠ কত উপরে আবার এই পরিমাণ জায়গা ফাঁকা তারপর দ্বিতীয় আকাশ ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা তো দ্বিতীয় আকাশের পিঠ কত উপরে একটু চিন্তা করুন তো এইভাবে তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ তো সাত নম্বর আকাশের পিঠ কত উপরে হবে এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে সিদ্ধাতুল মন্তাহা সিদ্ধাতুল মন্তাহা দুই জগতের মধ্যবর্তী বর্ডারের নাম আল্লাহ হাবুল আলমী যে কায়না তার সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন দুই ভাগে বিভক্ত এক ভাগকে বলা হয় আলমে বালা তথা ঊর্ধ্ব জগৎ আর এক ভাগকে বলা হয় আলমে সুফলা তথা নিম্ন জগৎ এই ঊর্ধ্ব জগৎ আর নিম্ন জগতের মধ্যবর্তী বর্ডারের নাম সিদ্ধাতুল মুন্তাহা তো চিন্তা করুন বর্ডার কত উপরে এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে আমার আপনার আশ্রয়স্থল আদি বাসস্থান বাপের বাড়ি জান্নাতুল মাহওয়া আল্লাহ পাক বলেন ওয়ালা কাদরা আহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মাহওয়া চিন্তা করুন কত ঊর্ধ্বের বাসিন্দা আমরা তাফসির রুহুল বয়ানে এবং রুহুল মানিতে উল্লেখ আছে আমাদের আদি বাসস্থান জান্নাতের ছাদ আর আরশে মোড়াল্লার তলা হলো এক যেমন দোতলা বিল্ডিংয়ের নিচের তালার ছাদ আর উপরের তালার তলা এক হয় তেমনিভাবে আমাদের বাপের বাড়ি জান্নাতের ছাদ আর আরশে মোড়াল্লার তলা এক চিন্তা করুন কত উপরের বাসিন্দা আমরা তাই আমাদেরকে বলা হয় অলুবি মাকলুক ঊর্ধ্ব জগতের বাসিন্দা আর বাকি সকল মাকলুককে বলা হয় সিফলি মাকলুক নিম্ন জগতের বাসিন্দা এত উপরে ছিলাম নিজ কর্মদোষে নিচে পড়ে গেছি আল্লাহ পাক আদেশ দিলেন বল না হবে তো মিনহা জামিয়া সকলেই নেমে পড়ো নেমে গেলাম বেহেস থেকে কত নিচে নামলাম যেই পরিমাণ উপর ওই পরিমাণ নিচ একজন মানুষ যদি একশো হাত উপরে উঠে সেখান থেকে পড়ে যায় তো কত হাত নিচে পড়বে একশো হাত নিচে পড়বে তো যেই পরিমাণ উপরে ছিলাম এই পরিমাণ নিচে পড়ে গেছে এত নিচ এত নিচ যেন একটি গভীর কূপের তলায় পড়ে গেছে যারা কূপ দেখেছে কেউ বলে কুয়া কেউ বলে কূপ কূপের উপরের দিকে একটু আলো থাকে যত নিচে যাবেন তত অন্ধকার একেবারে তলায় গেলে পুরা অন্ধকার সেখানে আলোর নাম নিশানাও নেই আমরাও এই পরিমাণ গভীর কূপের তলায় পড়ে গেছি চন্দ্র এবং সূর্য নামে দুইটি লাইট যদি না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন অমাবস্যা রাতে চন্দ্র আপন জায়গায় থাকে সূর্য আপন জায়গায় থাকে শুধু আমাদের পৃথিবী নামই গ্রহ থেকে একটু দূরে আর আড়ালে থাকে এরপরও চোখের সামনে হাত খুললে হাত দেখা যায় না এই পরিমাণ অন্ধকার ছেয়ে যায় আর মোটো যদি এই দুইটি লাইট তথা চন্দ্র সূর্য না থাকতো কি পরিমাণ অন্ধকারে ডুবে থাকতাম চিন্তা করুন কেমন গভীর কূপের তলায় পড়ে কূপের তলায় পড়ে গেছে কেউ যদি কূপের তলায় পড়ে যায় তো এই লোকটি কূপের তলায় থাকার জন্য চিন্তা ফিকির করবে না উঠার জন্য চেষ্টা ফিকির করবে উঠার জন্য যদি সে চায় যে না আমি কূপের তলায় থেকে যাব উপরে উঠব না এই লোকটিকে বড় জ্ঞানী বলবেন না জ্ঞানহীন বলবেন জ্ঞানহীন বলতে হবে কারণ কূপের তলা মানুষের থাকার উপযোগী নয় এখানে থাকে ব্যাঙ এখানে থাকে সাপ আরও বিভিন্ন ধরনের পোকামাকড় এখানে অন্ধকার আচ্ছন্ন মানুষ সবসময় অন্ধকারে থাকতে পারে না তার আলোর প্রয়োজন পড়ে কূপের তলা থাকতে চাইলে পা সোজা করে শুইতে হতো পারবেন না তো কূপের তলায় থাকার কি কোনো ভালো মানুষ করবে করবে না তো আমরা যে এখন কূপের তলায় পড়ে গেছি উঠার চিন্তা কি করা লাগবে না লাগবে কিন্তু কূপের তলায় পতিত লোকটি যতই উঠার চিন্তা ফিকির কিংবা চেষ্টা প্রচেষ্টা করুক না কেন তার পক্ষে কি কূপের উপরে উঠা সম্ভব হবে হবে না কূপের তলার লোকটিকে উপরে উঠতে হলে অন্তত চারটি শর্ত পাওয়া যেতে হবে এক নম্বর শর্ত উপর থেকে মেহরবানি করে একটি রশি নিচে ছেড়ে দিতে হবে যারা উপরে আছে এরা একটি রশি যদি ছেড়ে দুই নম্বর শর্ত যে কুকুর তলায় পড়ে গেছে তাকে ওই রশিটি শক্ত করে ধরে রাখতে হবে তিন নম্বর শর্ত যে রশি ছেড়েছে তাকে আবার দয়া না করে রশিটি টেনে উপরে নিয়ে যেতে হবে চার নম্বর শর্ত রশিটি শক্ত এবং মজবুত হতে হবে এই চার শর্তের একটি শর্ত যদি অনুপস্থিত থাকে কূপের তলার লোকটির জন্য উপরে উঠা সম্ভব হবে না কেউ রশি ছাড়ল না হাজার চেষ্টা করলেও কূপের তলার লোকটি উপরে উঠতে পারবে না রশি ছেড়েছে কিন্তু লোকটি রশি ধরল না তাহলে উঠতে পারবে না রশি ছেড়েছে সেও ধরেছে কিন্তু উপরওয়ালায় পুনরায় টানল না উপরে উঠতে পারবে না রশি ছেড়েছে সেও ধরেছে উপরওয়ালাও টেনেছে কিন্তু রশিটি ছিল দুর্বল কিছু দূর আসার পর আবার ছেড়ে ঘুরে গেছে তাও উপরে উঠতে পারবে এই চারটি শর্ত পাওয়া গেলে কূপের তলার লোকটির জন্য উপরে উঠা সম্ভব হবে না হয় সম্ভব হবে না এখন আমরা যে কূপের তলায় আসি উপরে ওঠার চিন্তা থেকে করা তো লাগবে না লাগবে না এখানেই থাকবে এখানে যদি কেউ থাকার চিন্তা করে বা চেষ্টা করে তাহলে বুঝতে হবে লোকটি বুদ্ধিহীন বুঝবুদ্ধির অভাব এটা মানুষের জন্য থাকার জায়গা নয় তাই যে সমস্ত বুদ্ধিজীবীরা বিশেষ করে আমাদের কৌমি মাদ্রাসার চালন করে এরা শুধু কোরআন হাদিস ছাড়া আর কিছু বোঝে না আজকেও আমি আস্তে আস্তে প্লেনে একটি পেপার পড়লাম তার মধ্যে এক ভদ্রলোকের প্রবন্ধ নজরে পড়ল তো তিনি লিখতেছেন যে এই মাদ্রাসায় শুধুমাত্র কোরআন আর হাদিস পড়ে আধুনিক জগৎ সম্পর্কে তারা অন্ধ এরা কিছু বুঝে টুঝে না তার মানে এই লোকটি বুঝাইতে চাই আমরা কুকের তলায় থাকতে চাই উপরে উঠার চিন্তা ফিকির আমাদের করা লাগবে তো কুকের তলায় যে থাকতে চায় বাস্তবে সে বুদ্ধিজীবী না বুদ্ধিহীন সে বাস্তবে বুদ্ধিহীন বুদ্ধিজীবী নয় বাস্তবে তো বুদ্ধিমান ওই ব্যক্তি যে কুকের তলা থেকে উপরে উঠার জন্য চিন্তা ফিকির করে চেষ্টা করে সে হলো বুদ্ধিমান কিন্তু এখন বাতাস উল্টা দিকে চলছে তো খেরা দেখা নাম জন রাখ দিয়া জন কা খেরা দো পাগলামির নাম হলো বুদ্ধি আর বুদ্ধির নাম হলো পাগলামি কেন হচ্ছে করতাম কলম কাফে দুশ্মনা কলমটা অন্যের হাতে দুশ্মনের হাতে যা ইচ্ছা তাই লেগে পেপার পত্রিকায় ছাপে যা ইচ্ছা তাই ছাপে যা ইচ্ছা তাই লেগে বুদ্ধিমানকে নাম দেয় পাগল আর যারা বাস্তবে পাগল এদের নাম হলো বুদ্ধিজীবী আল্লাহ আল্লাহ এখন আমাদের উদ্ধার বুদ্ধি কি আল্লাহ রাবুল আলমী রহমানুর রহিম দয়া সাগর জানাই দিলেন বন্দা যদিও তোমার কর্মদোষে তুমি তোমার বাপের বাড়ি জান্নাত থেকে কূপের তলায় পড়ে গেছো ঊর্ধ্ব জগৎ থেকে নিম্ন জগতে এসে গেছো অপরাধ যদিও তোমার আমি তো তোমার সৃষ্টিকর্তা আমি তোমার পালন কর্তা এর পাশাপাশি আমি রহমান রহিম দয়ার সাগর বন্দার একটি শর্ত যদি তুমি পূরণ করতে পারো কূপের তলা থেকে উপরে উঠার যে চারটি শর্ত আছে একটি শর্ত যদি তুমি পালন করতে পারো বাকি তিনটি শর্ত আমি আল্লাহ পূরণ করে তোমাকে পুনরায় এক টানে তোমার বাপের বাড়ি জান্নাতে নিয়ে আসবো তিনটি শর্ত আল্লাহ পাক পূরণ করতেছেন কি শর্ত রশি আল্লাহ পাক ছেড়ে দিলেন কি আল্লাহ ইন্না আল্লাহ আমার আল্লাহর মজবুত রশি হইল কোরআনে রসি রশিটি আল্লাহ পাক উপর থেকে ছেড়ে দিলেন কোরআনে কারিম নিচে থেকে আমাদের কাছে এসেছে না উপর থেকে উপর থেকে এসেছে উপর থেকে রশি আসে আসার পর আল্লাহ পাক আদেশ দিলেন সকলেই সম্মিলিতভাবে এই রশিটি খুব মজবুতির সাথে আঁকড়িয়ে ধরো মজবুত করে ধরে থাকো এটা হলো তোমার দায়িত্ব এই এক সপ্তাহ তুমি পূরণ করবে কি আমার এই কোরআন আমি রশি করে যাবে রশি আমি ছেড়েছি এক সপ্তাহ পূরণ করলাম আবার আমি টানব দুই সপ্তাহ আমি পূরণ করব। আমার কোরআন আমি রশি এত মজবুত এত শক্ত এটা ছিঁড়ে পড়ার কল্পনাও করা যায় না যা কিতাব লাল তিন শর্ত আল্লাহ পাক পূরণ করতেছেন এক শর্ত আমাকে পূরণ করতে হবে সেটা হলো কোরআন ধরে বসে থাকতে হবে দৌড়ে বসে থাকা মানে এক কপি কোরআন শরীর নিয়ে বুকের সাথে জড়িয়ে বসে থাকবে দৌড়ে বসে থাকার অর্থ বিশুদ্ধভাবে কোরআনে কারিম তালাবাদ করতে হবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের যে মৌলিক চারটি দায়িত্ব তার প্রথমটি ছিল জাতলু আলাইহিম আয়াতিকা কোরআনে কারিম বিশুদ্ধভাবে তালাওয়াত করা নবীর মৌলিক দায়িত্ব তার নবীর উন্মতের দায়িত্ব কি হবে অশুদ্ধ তেলাওয়াত না একেবারে তেলাওয়াত না জানা নবীর উন্মতর দায়িত্ব হবে বিশুদ্ধ তালাওয়াত প্রথম দায়িত্ব দুই নম্বর বায়ু আল্লে মোহামুল কিতাব কিতাব শিখাইতে হবে কোরআন শিখাইতে হবে তো উন্মতের দায়িত্ব কি কোরআন থেকে দূরে থাকার দুঃখ থাকে কোরআন শিখা দুই নম্বর দূরে থাকার দুই নম্বর অর্থ কোরআন বিশুদ্ধভাবে শিখা তিন নম্বর ওয়াল হেকমা হেকমতের একত্র হলো হাদিস বা সুন্না যে সুন্না শিখতে হবে শিখাইতে হবে তার নবীর মৌলিক দায়িত্ব তাহলে উন্মতর দায়িত্ব কি শূন্যতার হাদিস শিখবে শিখাবে চার নম্বর ওয়াইজাক্কি আত্মশুদ্ধির ব্যবস্থা করা উন্মত আত্মশুদ্ধি নিজেরও করবে অন্যেরও করার ব্যবস্থা নিবে এই চারটি মৌলিক দায়িত্ব পালন করলে কোরআন করে বসে থাকা হবে আর এই চার দায়িত্বের একটাও নেই অথবা একটা আছে তিনটা নেই অথবা দুইটা আছে দুইটা নেই অথবা তিনটা আছে একটা নেই কোরআন ধরা হবে না এই রসিদ ধরে থাকা হবে না আল্লাহ পাক কান দিলে আমি তো ধরলাম না আমার আর উপরে উঠা জুটবে না এই চার শর্ত পূরণ করে কোরআনে গাড়ি ধরে বসে থাকতে হবে হ্যাঁ মাঝে মধ্যে কোরআন ধরে বসে রইলাম মাঝে মধ্যে অস্বীকার করলাম কিছু কোরআন মানলাম কিছু মানলাম না তাহলে কি কুকুর উপরে ওঠা সম্ভব হবে রশি ধরে বসে রইলাম হঠাৎ ছেড়ে দিলাম এই সময় উপরওয়ালা কাম দিলেন আমার পক্ষে কি উপরে ওঠা সম্ভব হবে সব সময় সতর্কতার সাথে দূরে বসে থাকতে হবে তবেই তো উপরে ওঠা সম্ভব হবে এই জন্য বুজুর্গানে দিন বলেন একে চশমে জাদানা গাফে শাহানা বাসি একে চশমে জাদানা গাফে রাজা শাহানা বাসি শাহজাদকে নেগা এ কুম সাজাদ কেনকারে গুণাগা কাহানাবাসী এক মুহূর্তের জন্য অচেতন উদাসীন কাফের হওয়া যাবে না সবসময় দলে বসে থাকতে হবে যেমন ধরুন আমরা একটু আগে নামাজ পড়েছি নামাজের মধ্যে সুরাকারাত কে পড়েছেন ইমাম সাহেব না মুক্তাদিব ইমাম সাহেব কিন্তু এখন আমাদের দেশে মাসাল্লাহ কিছু মানুষ করে না মুক্তাদিবও সুরাকারাত করতে হবে অন্তত সুরা ফাতে হাত পড়াই লাগবে এটা না করলে তো নামাজি হবে না যে আচ্ছা, আমরা কেন মোক্তাদিরা পড়লাম না শুধু ইমাম পড়লেন আর ওনারা কেন মোক্তাদিকে পড়তে বলেন একটু বুঝি তাহলে দেখি কোরআন কে করছে আর কে ছাড়ছে আল্লাহ আব্দুল আলমী সুরায় তাহারিমের মধ্যে বলতেছেন আল্লাহ বলতেছেন কি ওয়াইজা কুরি আল কোরআন হাস্তামি উল্লাহ কোরআন যখন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবে চাই নামাজের ভিতরে হোক চাই বাইরে হোক কিন্তু অধিকাংশ ক্যারামের কেরামের মধ্যে আয়াতটি অবতীর্ণ হয়েছে নামাজের ব্যাপারে এই হিসাবে অর্থ হয় ওয়াহিজা পুরী আল কোরআন ফিসালাম কোরআন যখন নামাজে পড়া হবে ফাস্তা হোক কান পেতে শোনো কান পেতে শুনতে হলে আমিও যদি উঠতে থাকি এটাকে কান পেতে শোনা বলবে না চুপচাপ থেকে একাগ্রতার সাথে শুনলে কান পেতে শোনা হবে তাহলে ফাস্তানুরু লাভু বলার দ্বারাই যথেষ্ট হয় আমাকে চুপ থাকতে হবে কিছু পড়া যাবে না বলা যাবে না কিন্তু আমার আল্লাহ তো জানেন যে ভবিষ্যতে একটা সম্প্রদায় মাথা চাড়া দিতে পারে এরা বলবে যে না কান পেতে শোনার জন্য চুপ থাকা শর্ত নয় নিজে পড়তে পড়তেও কান পেতে শোনা যায় এরকম অবাস্তব ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে একটা জমা মাথা চাড়া দিতে পারে আমার আল্লাহ পাকের কাছে তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব একরকম আমাদের হিসাবে না কাল তিন প্রকার অতীতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল আমার আল্লাহর কাছে কি কালকুল আছে সব একরকম হাদিয়ে আল্লাহ আল্লামা কারামত আলী জনগুরি রহমতুল্লাহ আমার আল্লাহর কাছে যে সব একরকম ওনার ভাষা একটি সুন্দরভাবে বলে গেছেন ব্যক্তাবুল জান্না নামে কিতাবে উল্লেখ গেছে তার ভাষায় তিনি বলতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফরদুন সামাদুন আম সিফাতিল খালকে বারিকুন রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা আদ্দা তেমন তার কাছে সব সমান তা আল্লাহ পাক জানেন আমাদের হিসাবে ভবিষ্যতে এক জমাত মাথা চাড়া দিতে পারে এরা বলবে যে না ইমামের পিছনে কারা পড়ার হোক কান পেতে শোনা সম্ভব আল্লাহ পাক তাই আরেকটি শব্দ সাথে বাড়ায় দিলেন কি ও আংসিতু চুপ থাকতে হবে এ বলতে বলতে পড়তে পড়তে কান পেতে শোনা হবে না চুপ থাকা অবস্থায় কান পেতে শুনতে হবে তাহলে কোরআন কি বলতেছে এখানে চুপ থাকা অবস্থায় কান পেতে শোনা আমরা কই না ইমাম পিছনে সুরায় ফাতেহা করতে হবে কেন বলে ওনারা একটি হাদিস দিয়ে দিলেন হাদিসটি কি কিতাব যারা সুরায় ফাতেহা পড়বে না ফাতেহাতুল কিতাব মানে সুরায় ফাতেহা যে সুরায় ফাতেহা পড়বে না তার নামাজ নেই মানে নামাজ হয় না এই জন্য মোক্তাদিকে এরা করতে এখানে এই ভাইদের কাছে আমার প্রশ্ন যে আপনারা তো দাবি করেন আপনারা হাদিস মানেন হাদিসের সাথে কোনো সংযোজন বিয়োজন এটা আপনারা সহ্য করেন না এই কিতাব এই পুরা হাদিসের শুরু থেকে শেষ পর্যন্ত মোক্তাদি শব্দ আছে লা একটি শব্দ লিমাল্লাম ইয়াকরা দুইটি শব্দ বেফাতে হাতিল কিতাব তিনটি শব্দ মোক্তাদি শব্দ তো এখানে নেই তাহলে আপনারা মোক্তাদিকে সুরায় না করতে হবে মোক্তাদি শব্দ তো নিজের পক্ষ থেকে বাড়াই দেবে তো হানাফি মশা বাবারা যদি হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতে এ ধরনের কোনো শব্দ বাড়ায় এরা তো মুর্শেক হয়ে যায় আপনারা যে বাড়াইলেন মোক্তাদি শব্দ হাদিসে তো এই শব্দ নেই এখন কেটে সিঁড়ি করেন না আমার ওস্তাদ আল্লামা সরফরাজ খান সফদর রাহেমদুল্লাহ বড় সুন্দর কথা বলছেন এই গুণা এসতে বেদর শহরে সমাধি যে গুণা এই গুণা তোমাদের এলাকায় হয় কিন্তু চুপচাপ কোনো সারা শব্দ হয় না আর আমরা এর ধারে কাছে গেলেও তোলফাও শুরু হয়ে যায় উনি আগে আরও সুন্দর ভাষায় বলছেন তো ও কত লোক করতে চর্চা নেই وہ قتل بھی کرتے ہیں تو چرچا نہیں ہوتا ہم آہ بھی کرتے ہیں تو ہو جاتے ہیں بدنام ہم آہ بھی کرتے ہیں تو ہو جاتے ہیں بدنام ہمر آہ شبد گلو بدنام ہوئی جی اور تمہارا چارہ ہے سارا شبد ہے نا ایک ایمن بھی چھوڑ তাহলে যে হাদিস দিয়ে তোমরা দলিল পেশ করতেছ মুক্তাদিকে সুরায় ফাতাহা করতে হবে এই হাদিসে তো মুক্তাদি শব্দ নেই তোমাদের পক্ষ থেকে বাড়ানো তো এটা আমরা কেন মানব এখন প্রশ্ন যে তাহলে হাদিসের কি অর্থ হাদিসের অর্থ হইল যে ইমাম অথবা যে একা একা নামাজ পড়বে সে যদি সুরায় ফাতাহা না পড়ে তাহলে নামাজ হবে না তারা আমাদের উপর প্রশ্ন করতে পারে তো হাদিসে তো এখানে ইমাম শব্দও নেই আর একা একা যে নামাজ পড়ে যাকে আরবি ভাষায় মন ফারেদ বলা হয় এই শব্দ অত নেই তা আপনারা কেন বাড়াইলেন আমরা বলি এই হাদিসে এই শব্দ নেই কিন্তু অন্য হাদিস থেকে এই শব্দ আছে বলে বোঝা যায় সেটা কি ইমাম বুহারি রহমতুল্লাহ এলাইহের উস্তাদ ইমাম আবু বকর এমনি আবি সাহেবা রহেমাউল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মোসাম্মা পঁচিশ খণ্ডে ছেপে এসেছে আমাদের কাছে ইমাম বুখারির কিতাব তো আমাদের দেশে ছাপে দুই খণ্ডে আর তার উস্তাদ ইমাম আবু বকর হেবনে আবি সাহেবা ও তালা সংকলিত হাদিসের কিতাব ছেপেছে পঁচিশ খণ্ডে সাতাশ হাজারেরও অধিক হাদিস এই কিতাবে উল্লেখ আছে তো এই কিতাবে সহি সনদে বিশুদ্ধতম সূত্রে হাদিস বর্ণিত এবং ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইও সর্ব মানিল আসারের মধ্যে হাসান সূত্রে হাদিস উল্লেখ করেছেন কি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শাহ ফরমান মান কান আলাহু ইমামুন ফাকরাতুল ইমামে লাহু কেরাত যে ব্যক্তির ইমাম থাকবে ইমামের কেরাতে ওই ব্যক্তির কেরাত হিসাবে গণ্য হবে যে ব্যক্তির ইমাম থাকবে তো ইমামের কেরাতই ওই ব্যক্তির কেরাত হিসাবে গণ্য হবে এই হাদিসকে সামনে আনলে আমরা বুঝি লাফাতে কিতাব এই হাদিসটি ইমামের জন্য কারণ মুক্তাদির কেরাত তো ইমামের কেরাতই যথেষ্ট হয়ে গেছে তাকে ভিন্ন কেরাত করতে হবে না একটি সাধারণ বুঝের কথা এখানে ধরুন আপনারা দুই হাজার মানুষ আছেন এখানে একটি কাজের প্রয়োজন সকলে মিলে দরখাস্ত নিয়ে গেলাম প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পরে কথাবার্তা মন্ত্রী সাহেবের সাথে একজন বলবে না সকলে মিলে সকলে মিলে যদি কথা বলা আরম্ভ করে এক কথা হবে না মিছিল হবে মিছিল হবে তো মন্ত্রী বলবে তার কথা আমি শুনব এরা ক্ষেত থেকে উঠে আসছে আদর লেহাজ নেই এদেরকে এখান থেকে বের করে তাহলে কথা বলতে হবে একজনকে তো একজন যে কথা বলবে এটা কি শুধু একজনের হবে না আপনাদের দুই হাজার জনের হবে দুই হাজার জনের হবে তো ঠিক তেমনিভাবে ইমাম যখন আমার আছে ইমামের কেরাতেই পিছনে যত মুক্তাদি আছে সকলের কেরাত হিসাবে গণ্য হবে এই মুক্তাদিকে ভিন্ন করে কেরাত করতে হবে না এটাই রসুল্লাহ সাল্লাহ বলে গেছেন মান কামালাহু ইমাম বা কেরাতুল ইমামে কেরাত কোরআন এখানে আমরা ছেড়ে দিলাম কোরআন তো ধরা হইল না আর এই সময় যদি আল্লাহ আপাদ রশিদ টান দেন তাহলে আমি তো উপরে উঠতে পারবো কারণ আমি তো রশিদ থেকে বিচ্ছিন্ন কোরআন তো ছেড়ে দিলাম কোরআনের হুকুম তো মানলাম না কোরআন হচ্ছে চুপ থাকো আর আমি বলে যে না চুপ থাকা যাবে না করতে হবে এখানে অন্তত সুদায় তাতে হা তো কোরআন তো করতে পারলাম উপরে উঠা যাবে তাহলে উপরে উঠতে হলে এই কোরআন অপরিহার্য এই কোরআন ছাড়া উপরে উঠা সম্ভব নয় এর পাশাপাশি কূপের তলা অন্ধকার মানুষ অন্ধকারে ভয় পায় না আলোতে ভয় পায় অন্ধকারে দিনের বেলায় যেখানে সেখানে হাঁটুন চিপা চাপায় কোনো ভয় দেখি নেই আর রাতের বেলায় বড় রাস্তা দিয়ে হাঁটতে তো ভয় লাগে অন্ধকারে ভয় পায় আলোতে ভয় পায় না কূপের তলা তো অন্ধকার এখানে যে আমরা পড়ে গেলাম ভয় পাওয়ার কথা নয় ভয় পাওয়ার কথা আল্লাহ পাক জানায় দিলেন বন্দা যে রশি আমি তোমার কাছে ছেড়ে দিয়েছি আমার এই রশিটি যদি তুমি ধরতে পারো এটা আলোকময় রশি ধরা মাত্র কূপের তলা আলোকিত হয়ে যাবে আলোকিত হতে হলে ধরতে হবে ধরা ছাড়া আলোকিত হবে না যেমন আমরা যে এখানে আলো পাচ্ছি তারের মাধ্যমে কারেন্ট এসেছে বাল্বের মাধ্যমে আলো পাচ্ছি বাল্ব যদি না লাগানো হয় টিউব যদি না লাগানো হয় লাইট যদি ফিট না করা হয় তারের মধ্যে পাওয়ার যতই থাকুক না কেন আমরা কি আলো পাবো আলো পেতে হলে শর্ত হলো বাল্ব লাগাইতে হবে টিউব লাগাইতে হবে বাতি লাগাইতে হবে না হয় আলো আসবে না বাতি লাগাইলাম না এখন যদি কেউ বলে এখানে তারের মধ্যে কারেন্ট নেই এই কথা বলা সঠিক হবে হবে না কারেন্ট আছে আমি যে বাল্ব লাগাইনি এই জন্য আলো পাওয়া যায় ফুটে উঠে ঠিক তেমনিভাবে আমার আল্লাহ ছেড়ে দেওয়া রসিদ কথা কোরআন কারিমে আলো আছে এটা না দুললে চলবে না দুললে চলবে কেউ হতে বলবেন হুজুর আমরা তো এটা ধরি পড়ি অন্তত প্রত্যেকদিন সকালে তো একবার রাত্রেও কেউ কেউ পড়ি তো আলো তো জ্বলতে দেখা যায় না আরও জ্বলতে দেখা যায় না দুই কারণ এক কারণ তো আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে পাঠিয়েছেন আমাদের কাছে এই জন্য দেখা যায় না নিয়ন্ত্রণ না করলে দেখা যেত কীভাবে নিয়ন্ত্রণ করবে কোরআনে কারি আমার আল্লাহ কালাম কোরআনকে বলা হয় কালামুল্লাহ কালাম মানে কথা কথার বাড়ি কোথায় কথার বাড়ি হলো অন্তর আমার কথা আমার অন্তরে থাকে আপনার কথা আপনার অন্তরে থাকে আমি যদি আমার অন্তর থেকে কথাগুলো বের না করি তাহলে কি আপনারা উপকৃত হতে পারবেন পারবেন না উপকৃত হতে হলে আমার অন্তর থেকে কথাগুলো বের করতে হবে আর আপনাদের কথা দ্বারা আমাকে উপকৃত হতে হলে আপনাদের কথাও আপনাদের আপনাদের কথাও আপনাদের অন্তর থেকে বের করতে হবে আল্লাহ হাবুল আলমিনের কথা কোথায় থাকবে আমাদের কথা যদি আমাদের অন্তরে থাকে আমাদের কলমে থাকে আল্লাহ পাকের কথা কোথায় থাকবে তার কুদরতি অন্তরে থাকবে কুদরতি কলমে থাকবে কিন্তু যদি এই কথা কালাম তার কুদরতি কলমে থেকে যায় তিনি যদি বের না করেন তাহলে কি আমাদের মতো বন্দাদের উপকৃত হওয়া সম্ভব ছিল কূপের তলা থেকে উপরে ওঠা সম্ভব হইত আল্লাহ আব্দুল আলমিন দয়া না করে তার কুদরতি কলবর অন্তর থেকে কালামকে বের করে বের করে যদি সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিতেন কি দশা করত আমাদের সামান্যতম তাজাল্লি করেছিল তুর পাহাড় তখন পাহাড় ভূমিষ্ঠ ছিলেন কে সৈয়দেনা হজরতে মুসা আলা নাবিগেনা আলাহি সালাতাম আমার নানা শ্বশুর এবং আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহের খালাতো ভাই সাহেবুল আরবে আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রাহেমুল্লাহ তালা বড় মাপের একজন খলিফা আল্লামা দিলাওয়ার হোসাইদ রহমতুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মোফাসের হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহেমাবুল্লাহ তালার পীর তাবলিগের মুরব্বী ব্রাহ্মণবাড়িয়ার হজরত মৌলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলহের পীর আল্লামা দিলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলহ তিনি বলতেন আমি কিতাবে দেখিনি তিনি বলতেন যে হজরত মুসা আলাহ ইসালাম এমন জাব জালালওয়ালা পেগম্বর ছিলেন তিনি যখন ওয়াজ করতে করতে জোশে উঠতেন কখনো রাগ করতেন তখন তার পাগড়ির উপর দিয়ে আগুন জ্বলতে দেখা যেত যেমন সাহেবের জাহ জালাল পেগম্বর এমন পেগম্বর তুর পাহাড়ে পাহাড়টিও পাথরের এই সিলেটের পাহাড়ের নেই মাটির নয় পাথরের পাহাড় আল্লাহ সামান্য একটু তাজাল্লি ফেলেছিলেন একটু যদি পড়ছে পাহাড়ে অবস্থা কী করত আল্লাহ বলতেছেন আল্লাম্মা তাজাল্লাহ রব্বুল জালাল জালালাহু দাক্তাম ওয়া খাররা মূসা সরেকা পাথরের পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জালালাহু দাক্তাম আর মূসা আলাইহিস সালাম দুমুশ পড়ে গেলেন আর কুদরতি হলক থেকে কালাম বেরিয়ে সরাসরি আমাদের মতো উন্মতের কাছে আসলে কি অবস্থা আমাদের হইতে জলে গুড়ে বর্ষকেই চিন্তা করি আল্লাহ তার দয়া মায়া করে সরাসরি পাঠাইলেন না নিয়ন্ত্রণের লক্ষ্যে লোহে মাহফুজে পাঠাইলেন লোভ মানে তক্তি সিলেট মাহফুজ মানে সংরক্ষিত সংরক্ষিত তক্তি আর সিলেটে পাঠাইলেন একবার নিয়ন্ত্রণ নিলেন লোহে মাহফুজ থেকে যদি আমাদের কাছে পাঠিয়ে দেন তাও বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের কাছে নেই আমরা বর্ষ দিয়ে যেতাম আল্লাহ পাক পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে বাইতুল ইজ্জত দুনিয়া আকাশের বাসিন্দাদের কেবলা বাইতুল ইজ্জতে পাঠাইলেন দুইবার নিয়ন্ত্রণ এখান থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন তাও আমরা বরদাস্ত করতে পারতাম না আল্লাহ আব্দুল আলমিন পুনরায় নিয়ন্ত্রণের লক্ষ্যে আলবে মোহাম্মদ আল্লাহ সাহেব সালাতামে পাঠেন তিনবার নিয়ন্ত্রণ দিল তো এবার মোহাম্মদের কাছে পাঠাইলে উন্মত বরদাস্ত করতে পারবে আল্লাহ পাক এবার আদেশ করলেন বতুল মাহুয়া ইলাইকা মিনাল কিতাব ও আমার অহির মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠানো হয়েছে আপনি তেলাওয়াত করে উন্মতকে পৌঁছিয়ে দেন এখন উন্মত বরদাস্ত করতে পারবে তিনবার নিয়ন্ত্রণ করা হয়েছে যেমন ধরুন আমরা রাত্রে শুইতে আসি বাতি যদি না নিবানো হয় অধিক আলোর কারণে ঘুম আসে না বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারের কারণে ভয়ে ঘুম আসে না জ্বালানো মুশকিল নিবানো মুশকিল তখন আমরা কী করি ড্রিম লাইট ব্যবহার ড্রিম লাইট এখন কী করা তো বুদ্ধি বের করি যে একটি কাগজের প্যাকেট বাল্বের উপরে লাগাই দেওয়া একটি কাগজের প্যাকেট লাগাই দেওয়া যাবে তো এখনও আরও বেশি আরও কমানো দরকার এই প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই তো এখনও বেশি এর উপরে আরেকটি লাগাই তিনটি প্যাকেট লাগানোর পরে মহা এবার ঠিক আছে এবারে ঘুম আসবে এই অবস্থায় যদি কোনো অবোধ শিশু এই কামরায় আসে সে কি বলবে বলবে যে বাল্ব আর লাইট হতে আলো নেই পাওয়ার নেই তাই তো কিন্তু আপনারা না যদি একশো পাওয়ারের লাইট হয় এখনও আপন জায়গায় একশো পাওয়ারের লাইটই আছে কিন্তু আলো আমার কাছে কেন পৌঁছতেছে না নিয়ন্ত্রণের কারণে তিনবার নিয়ন্ত্রণ করা হয়েছে ঠিক আমার আল্লাহ তালা আপন জায়গা তার জ্যোতি তার নূর তার কাজাল্লি সব ঠিক আছে তিনবার নিয়ন্ত্রণের কারণে আমরা দেখতে পাই হ্যাঁ যাদের বুঝবুদ্ধি আছে যাদের চক্ষু আছে তারা দেখে কি পরিমাণ জুটি আছে এদের মধ্যে আমার দাদা ওস্তাদ মহাদ্দেশের আসর হজরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহমাদুল্লাহ তিনি বলতেছেন কালামের জুটি সম্পর্কে তাঁর ভাষায় নজমে নজমাস দর বর হাসতে দর দর জাফতা নজমে নজমাস দর বরাত হাসতে দর দর জাফতা হরফে হরফে ও শিফা হস্ত উদা বাহারে রশি হরফে হরফে ও শিফা হস্ত উদা বাহারে রশি তিনি বলেন যে আমার মাওলার পুরা কালামের জুতি নূর আর কাজাল্লিত পরের এক একটি অক্ষরের এই পরিমাণ নূর আর জুতি আছে এই পরিমাণ আলো আছে যদি নিয়ন্ত্রণ না করা হতো এখানে প্রকাশ পেত তো এই বিশ কোটি আয়তনের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় আমাদের আলোর উৎস এই বিরাট বিশাল সূর্যকে অন্ধকার মনে গেছে এক একটি অক্ষরে যদি নিয়ন্ত্রণের কারণে আমরা দেখতে পাই না এ হলো এক কারণ আর আরেক কারণ হলো আমরা অন্ধ অন্ধের সামনে যদি হাজার পাওয়ারের লাইটও চালানো হয় অন্ধ কি দেখবে তারা আলো <laughs> দেখবে না এটা লাইটের দোষ নয় তার চোখের দোষ আমরা অন্ধ এই জন্য যদি দেখি না যাদের চক্ষু আছে তারা দেখে যদি কি তা আমার আল্লাহ বলেন আমার এই রশি যদি তুমি ধরো দৌড়লেই দেখবে আলো জ্বলে উঠবে কুকুরের তলার অন্ধকার দূরে দিতে হবে সিঁড়ির কুকুর অন্ধকার থাকবে না বেদাতের জুলমতার অন্ধকার থাকবে না কুসংস্কার অন্ধকার থাকবে না শুধু শিক্ষা এলেমের নূর আর নূর তুমি গুরুর দিকে আল্লাহ বলতেছেন আমার এই হেদায়ত পানি আমার এই আলোকময় রশি কোরআনে কারিমের যে এত্তেবা করবে অনুকর অনুসরণ করবে যে দূরে রাখবে ফালা খৌফ আলাইহিম তার অন্ধকারে কোনো উপায় থাকবে না সব অন্ধকার দূরীভূত হয়ে যাবে ওয়ালা ইয়া জানো উপরে ওঠার চিন্তা ফিকিরও লাগবে না তার কাজ শুধু দূরে বসে থাকা উপরে তো আমি নিয়ে আসবো তাকে ওয়ালা ইয়া জানো তাহলে বুঝলাম কোরআনে কেরিম আমাদের কাছে এসেছে কেন আমরা কূপের তলায় পড়ে গেছি আমাদেরকে পুনরায় আমাদের বাপের বাড়ি আদি বাসস্থান জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে কোরআনে কারিম হলো জান্নাতে পৌঁছার মূল রশি এর থেকে যে বিচ্ছিন্ন থাকবে তার কপালে আর জান্নাতে পৌঁছা নেই অপরিহার্য আমরা কোরআনে কারিম থেকে বিচ্ছিন্ন হব না কোরআনে কারিম ধরে থাকবো ধরে থাকা মানে বিশুদ্ধভাবে তালাবাদ করা বিশুদ্ধভাবে বুঝা কোরআনে কারিম বুঝার জন্য হাদিস আর শূন্যত অপরিহার্য এটা শিখা এবং আত্মশক্তির ব্যবস্থা করা এই চার কাজের মাধ্যমে কোরআনে ধরে বসে থাকা আল্লাহ আব্দুল আলমী এই কোরআনে কারিম বুঝার জন্য আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ এই তো গেল কোরআনে কারিমের ভূমিকার অর্ধেক কেন আমাদের কাছে এসেছে বাকি আরও অর্ধেক আছে আরেকটি কাজ কোরআনে কারিম আমাদের কাছে কেন আসে এর মূল রহস্য হল আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন বন্ধু হিসেবে আমরা হব তার বন্ধু তিনি হবেন আমাদের বন্ধু আমাদের আর আল্লাহ পাকের মধ্যে দুশ্মনী হবে এটা আমাদেরও চাহিদা নয় আল্লাহ পাকেরও চাহিদা নয় বন্ধুত্ব গড়ে উঠবে চাহিদা দুজনের মধ্যে যখন বন্ধুত্ব গড়ে ওঠে তো উভয় বন্ধু দাবি কি বন্ধু তুমি যেখানে থাকবে আমাকে ওখানে তোমার কাছে রাখবে বিচ্ছেদ এটা সহ্য হবে না আমি তোমার কাছে থাকবো তুমি আমার কাছে থাকবে এটা বন্ধুদের দাবি তুমি যদি সিলেট থাকো আমাকে সিলেট রাখবে তুমি যদি ঢাকা চলে যাও আমাকেও ঢাকা নিয়ে যাবে আল্লাহ আব্দুল আলমী আমাদেরকে বন্ধু হিসাবে সৃষ্টি করেছেন তাহলে বন্ধুত্বের দাবি কি কাছাকাছি থাকা কাছাকাছি কীভাবে রাখলেন কথাটি বোঝার আগে একটু বুঝে নেই আমরা যে তার বন্ধু তিনি যে আমাদের বন্ধু এটা কতটুকু সত্য আল্লাহ আব্দুল আলমিন কোরআনে কারিমে বলতেছেন ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما জাহুলা আল্লাহ বলেন আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে এরা অস্বীকার করলো আমরা নিতে পারব না কারণ আমানতের ওজন আমাদের ধারণ ক্ষমতা থেকে অনেক বেশি এরপর আল্লাহ দিতে চাইলেন জমিনকে জমিন অস্বীকার করলো আমি নিতে পারব না এরপর আল্লাহ পাক দিতে চাইলেন পাহাড় সমূহকে এরা অস্বীকার করলো আমরাও দিতে পারবো না আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি আমানতটি কি কোনো তাফসির অনুযায়ী ইসলাম নামে আমানত কোনো তাফসির অনুযায়ী কোরআন নামে আমানত কোনো তাফসির অনুযায়ী মহব্বত আমি আমানত তিন কথার মধ্যে কোনো বিরোধ নেই ইসলাম কোরআনের বাইরের কিছু নয় কোরআন অনুযায়ী চললে আল্লাহ রবুল আলমিনের মহব্বত অন্তরে সৃষ্টি হয় তাই কোরআন মহব্বত ইসলাম ভিন্ন নয় আমানতটি দিতে চাইলে এরা অস্বীকার এখানে প্রাসঙ্গিক একটা কথা বুঝে নিন পাহাড় হলো জমিনের একটি অংশ পৃথিবী বড় না পাহাড় বড় পৃথিবী বড় পৃথিবীর একটি অংশ হলো পাহাড় আর এই পৃথিবী থেকে আকাশ কত বড় একটু আগে যে শুনলেন আকাশ কত দূরে অবস্থান করে এই সব কিছু পেটের ভিতরে নিয়ে আকাশ তো বেষ্টনী দিয়ে আছে তাহলে আকাশ কত বড় আর সাত নম্বর আকাশ কত বড় বাকি ছয়টি আকাশকে সে বেষ্টনী দিয়ে আছে এই সাত আকাশকে আল্লাহ বললেন তোমরা আমার আমার নাও এরা অস্বীকার করল আমরা নিতে পারব ওজন অনেক বেশি আমাদের ক্ষমতা থেকেও বেশি তাহলে আমাদের ক্ষুদ্র যুগ দিয়ে বলে আল্লাহ আরো বড় মাকলুককে বলবেন যে আকাশেরা তো পারবে না তোমরা না কিন্তু আল্লাহ তা না করে যেন উল্টা কাজ করলেন জমিনকে নিতে বলতেছেন আকাশের তুলনায় জমিনের কোনো অস্তিত্ব আছে আকাশের তুলনায় জমিনের অস্তিত্ব তো দূরের কথা বিজ্ঞানীরা বলেন সৌরজগতের তুলনায় জমিন হবে একটি বালিগণাকে কোটি কুটি ভাগে ভাগ করলে এক ভাগ যেরকম উল্লেখযোগ্য কিছু হবে না সৌরজগতের সামনে আমাদের এই বিশ কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী উল্লেখযোগ্য কিছু নয় এত ছোট মাকলুকের কাছে চলে আসছেন তুমি না জমিন অস্বীকার করলো আরও ছোট মাকলুক পাহাড়কে বললেন তোমরা না উল্টা কাজ করলেন মানে আসলে আমার আল্লাহর কোনো কাজ কোনো কথা উল্টা হয় না আমাদের বুঝ উল্টা আল্লাহ পাক ছোটর দিকে এসে বুঝাইতে চাইলেন আমার এই আমানত আকারে বড় কোনো মাকলুক নিতে পারবে না আকারে ছোট মাত্র সাড়ে তিন হাত বলিয়া দেহের মালিক মানুষ নিবে এই জন্য ছোটর দিকে আসতেছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলে গেছেন আজা কতরা লো লো এলা কুনা আজা কতরা লো লো আলা সুরত জিনুক সাগরে বসবাস করে খা করলে সাগরের পানি দিয়ে জিনুকের পেট বোঝা যায় কিন্তু এই পানি থেকে মুক্তা সৃষ্টি হয় না ভাদ্র মাসের অমাবস্যা রাতে সাগরের কুলে উঠে জিনুক হা করে বসে থাকে এক ফোটা বৃষ্টির লালসায় সামান্যতম বৃষ্টি রেণু রেণুকের পেটে পড়লে মুখে পড়লে মুখ বন্ধ করে আবার সাগরের তলায় চলে যায় এখান থেকে লক্ষ টাকা মানুষ মুক্তা সৃষ্টি করে তো ছোট্ট বৃষ্টির কণা মুক্তা সৃষ্টি করতে পারলো সাগরের বিশাল পানিতে পারলো এখানেও বিশাল বিশাল আকাশ এরা এই আমানত প্রকাশ করতে পারবে না পারবে তো সাড়ে তিন হাত দেহের মালিক মানুষ এরা পারবে তাহলে আবার ছোটোর দিকে আসতেছে এখনও কিন্তু মানুষকে আমানতটি গ্রহণ করতে বলা হয়নি এর আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে আল্লাহ এটি আমাদেরকে দিয়ে দেন আল্লাহ পাক দিয়ে দিল যদি কেউ না নিত আকাশকে নিতে বললেন জমিনকে বললেন পাহাড়দেরকে বললেন এরা যদি কেউ না নিত একটা বেজ্যুতি হইত আল্লাহ পাক নিতে বললেন কেউ নিল না মানুষ নিয়ে ইজ্জত রাখবে এখন তো আমাদের ক্ষুদ্র জ্ঞান বলে আল্লাহ বলবেন মোবারকবাদ ধন্যবাদ তোমরা আমানতটি গ্রহণ করে ইজ্জত রেখেছো কিন্তু এখানেও যেন উল্টা কাজ আল্লাহ তার দুইটি মারাত্মকতম গালি শুনিয়ে দিলেন এই গালি কানা এরা বড় জালেন বড় জানে শুধু চালেন আর জানেন না বড় জালেন বড় জানেন মারাত্মকতম গালি গালি খেলে মানুষ খুশি হয় না বেচারা হয় বেজার হয় কিন্তু এখানে মারাত্মকতম দুই গালি খেয়ে আরও খুশি অন্যান্য মাকলুকও খুশি মাকলুক খুশি হওয়ার কারণ আছে আর সাফুর মাকলুকাতের বেজ্যোতি হয়েছে এরা গালি খেয়েছে তাই ওরা খুশি এটা যুক্তির কথা মানুষ খুশি হবে কেন তো অযৌক্তিক মানে ওদের খুশিটা তো যুক্তি এখানে বড় কোনো মানুষ যদি টাকা আছাড় খেয়ে পড়ে তো সাধারণত মানুষ খুশি হয় হ্যাঁ ভালো হয়েছে আর ছোটো বড় মানুষ আশা এই এদিকে কেউ তাকায় না বড়রা আশা খেলে বড় দিকে আশাফুল মাতৃকার মানুষের ব্যক্তিতে হয়েছে সব মাত্র খুশি খুব ভালো মানুষ খুশি কেন মানুষ খুশি হলে অন্য মাকলুক বেজার হবে অন্য মাতলুক খুশি হলে মানুষ বেজার হবে দুই সম্প্রদায় খুশি কথাটি সহজে বোঝার লক্ষ্যে মস্তবী শরীফের একটা ঘটনা বুঝে নিই কায়েস নামে এক যুবক কায়েস কায়েস বললে হয়তো চিনবেন না মজনু বলে চিনবেন বাবা লাইলার আশেকার কাপড় লাইলার আব্বা বাদশাহ এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করছে আমার এই সীমানার ভিতরে মজনুর ঢুকা নিষেধ পাহারাদার বসায় রাখছে মজনু যাতে ভিতরে ঢুকতে না পারে এখন মজনুর ঢুকা বন্ধ ঢুকতে না পারাতে মজনুর প্রেমিকা লাইলা আর লাইলার প্রেমিক মজনু দুজনের দেখা সাক্ষাৎ নেই এতে মজবুত কষ্ট হয় প্রেমিকার সাক্ষাৎ নেই কথাবার্তা নেই বড় কষ্ট লাইলের কি কষ্ট হয় না বরং মজবুত তুলনায় লাইলের কষ্ট আরও বেশি কেন এস্ক মহব্বত আর প্রেম প্রীতির ধর্ম প্রেমাস্পদের অন্তরে প্রেমের জন্ম আগে হবে ওইটার আকর্ষণ আর টানে প্রেমিক তার দিকে দাবিতে হবে এই জন্য কোনো বুজুর্গ বলছেন বাতির মাথায় যখন প্রেমের আগুন জ্বলে উঠছে তখন যতক্ষণ পর্যন্ত মোমের মাথায় প্রেমের আগুন জ্বলেনি এ পোকামাকড়গুলো এদিকে একটু তো দেখে তাহলে আগে প্রেমের আগুন জ্বলল প্রেমাস্পদের মাথায় তারপর প্রেমিক এদিকে ধাপে গিয়েছে এই জন্যই তো আমার আল্লাহ বলেন ইন কুন্তুম কুন আল্লাহ ফাত্তা বেড়ি ইহবিব কুমুল্লাহ তো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমার রাসুলের অনুকরণ করো বললে কি হবে ইহবিব কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসে আয়াতের শুরু অংশে বললেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ইনকুন তুম তোহে বোন আল্লাহ তাহলে আমার আসল অনুকরণ করো আল্লাহর ভালোবাসা হয়ে যাবে এটা না বলা এটা না বলে উল্টা বলতেছেন কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তাহলে তো দরকার ছিল আয়াতের শুরুতে বলা যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা চাও তাহলে আমার আসল অনুকরণ করো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো আল্লাহ শুরুতে বললেন কি তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসুল অনুকরণ করো এতে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো তা আমার ভালোবাসা করি বলো তো আল্লাহ বাসবে ভালোবাসতে হইলে যাকে ভালোবাসবো হয়তো তাকে দেখতে হবে দেখতে যদি সুন্দর লাগে তো ভালোবাসা আসে অথবা তার কথা শুনতে হবে কথা শুনতে যদি ভালো লাগে ভালোবাসা আসে অথবা তাকে করতে হবে ধরতে যদি মসলিম মোলায়েম তুল তুলে মানা হয়তো ভালোবাসা আসে আল্লাহ পাকে না ধরতে পাই না সরাসরি তার কথা শুনি না তাকে দেখতে পাই তো তার ভালোবাসা আমার অন্তরে আসবে কি করে তাই আল্লাহ পাক বললেন আমার হাবিবের যদি অনুকরণ অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো এরপরে আমার ভালোবাসার আকর্ষণে আর টানে তোমার অন্তরে আমার ভালোবাসা জন্ম তো মোমের মাথায় প্রেমের আগুন আগে চলছে এরপরে পোকামাকড় মোমের কাটতে বিক হয়েছে লাইনের অন্তরে মজনুর ভালোবাসা আগে জন্ম নিয়েছে ওই ভালোবাসার আকর্ষণে আর টানে মজনু তার দিকে ধাপিত হয়েছে তাই মজনুর তুলনায় লাইলার কষ্ট আরও বেশি প্রেমিকের তুলনায় প্রেমাস্পদের কষ্ট আরও বেশি হয় বিচ্ছেদ তাই কোনো বুজুর্গ বলছেন জো জ্বালাতা হায় কেসে কো ও ভি জলতা হয় জরুর জো জ্বালাতা হায় কেসে কো ও ভি জলতা হয় জরুর समर भी जल जाती है परवाना जल जाने के बाद তো যে অন্যকে কষ্ট দেয় সেই কষ্ট আরও বেশি হয় এই যে মোম প্রাণের আগুন মাথায় জ্বালাইয়া হাজার হাজার পোকা মাকড়কে জ্বালাইল এদের পর পাকা হাত পা জ্বলে গেছে সকালবেলায় দেখবেন অসংখ্য পোকা মাকড় গড়াগড়ি খায় হাত পা নেই পর পাকা নেই উঠতেও পারে না হাঁটতেও পারে না। তো এরা তো পর পাকা জ্বালাইছে হাত পা জ্বালাইছে কিন্তু তাদের প্রেমার শব্দ ছিল মোমবাতি এই সকালবেলা আসলে মোমবাতির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাতে নিজে একবারে বিশ্বাস হয়ে গেছে শেষ হয়ে গেছে তার মানে তার কষ্ট আরও বেশি হয়েছে পোকা মাতর তো পরপাকা চালাইছে বাতি নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছে তো লাইলার কষ্ট আরও বেশি এই জন্যই তো সাক্ষাতের ব্যবস্থা করছে লাইলা মজনু করে কীভাবে লাইলা ঘোষণা দিল অমক তারিখে আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিত শাহাবাদের সহজতে ভিক্ষা পাওয়া কি সাধারণত লাইলার এই ঘোষণার উদ্দেশ্য কি ফকিরদের সাহায্য দারিদ্র বিমোচন না নিজের স্বার্থ উদ্ধার স্বার্থ উদ্ধার আর লাইলা কথা বুঝতেছে আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে তখন মজনু ফকিরের বেশভূষায় ফকির শেষে আমার হারিমে ডুবতে পারবে এক শিলা সাক্ষাৎ হয়ে যাবে পাহাড় পাহাড় তো পাহাড় দেবে বুঝল এ তো ডুবতেছে ফকির শেষে উদ্দেশ্য নিজের স্বার্থ গরিবের সাহায্য নয় যেমনভাবে আমাদের দেশে বহু এনজিও আছে এদের ব্যানার কি আমরা গরিবের সাহায্য করি আসলে গরিবের সাহায্য উদ্দেশ্য উদ্দেশ্য স্বার্থ উদ্ধার এই দেশের গোলাবারা মুসলমানদের ইমান আকিদা এদের মুসলমানদের আমল কেড়ে নেয়া এমনকি সম্পদ কেড়ে নেয়া উদ্দেশ্য কি সুন্দর সুন্দর দানা নিয়ে আসে না হয় দেখবেন একই ক্যাটাগরির চাকরি একই ক্যাটাগরির চাকরি বিদেশের একজনও করে এদেশের একজনও করে এদেশের জনের বেতন যদি হয় দশ হাজার তো বিদেশের জনের বেতন হয় এক লক্ষ দশ হাজার এত বেশি আমার এক সাথী প্রাইমারিতে একসাথে লেখাপড়া করছে আমি ফার্স্ট হইতে উনি সেকেন্ড হইতেন ছাত্র ছিল বহুদিন পর একদিন সাক্ষাৎ বা কী করো অমক এনজিওতে চাকরি বেতন কত হোক জবগুলো কাগজে কলমে ষোলো হাজার বাস্তবে আট হাজার এইটার ব্যাখ্যা তো বুঝলাম না ভাই কাগজে কলমে ষোলো হাজার বাস্তবে আট হাজার তো বেতন তো এখান থেকে আসে ষোলো হাজার আমি ভাই আট হাজার তো বাকি আট হাজার কই যাই তো বাকি আট হাজার যারা আমার উপরস্থ আছে তোমরা তোমরা এরা খেয়ে যাবে তাহলে উপরে কমপ্লেন দাও তোমার আট হাজার খেয়ে যাবে তো কমপ্লেন দিলে কি আট হাজার অত যাবে এই জন্য আমাদের দেশে বলে সুরের কিল মতনে গায় তাই চুপচাপ ঠিক আছে আট হাজার পাই এটাই মন্দ তাহলে এই ভাষা কে খায় পয়সা তো এই দেশে না হয় এই দেশের ব্যাংক থেকে যদি আপনি লোন আনেন তো এক বছর পরে পনেরো পার্সেন্ট সুদ দিতে হয় আর এনজিওর থেকে লোন আনলে একশো পঞ্চাশ পার্সেন্টেরও বেশি সুদ দিতে হয় এত বেশি সুদ কেন তো তো হলো গরিবের সাহায্য উদ্দেশ্য হলো নিজের পেট পূরণ করা নিজের স্বার্থ এটা আপনার উদ্দেশ্য দরকার তো ছিল যে ইমা আমল ঠিক রাখার জন্য ইসলাম ঠিক রাখার জন্য প্রয়োজনে উপবাস থাকবো না খেয়ে মরব তারপরে এনজিওদের থেকে সদ্ভিত্তিক লোন নিব না ঋণ নিব না এটা দরকার ছিল যাই হোক লাইলের ঘোষণা মজুদুর গানে পৌঁছে ঠিক ওই তারিখে ফকিরা লাইন ধরছে শাহাবাদের সহস্তে বিজ্ঞানীকে লাইনের ভিতরে মজনু আছে ফকিরের বেশ বোঝায় বিজ্ঞান চুলি বিজ্ঞান টোলাটা বেরিয়ে সে রয়েছে آئلہ الہ اور سب کو کچھ دیا ہاتھ سے مجنو تک آسا لے لیا লাইলা আসলো বিজ্ঞাপে আরম্ভ করল এক এক মুষ্টি বিজ্ঞা দিয়ে ফকরিদেরকে বিদায় করতেছে বিদায় করতে করতে মজনুর সিরিয়াল আসছে এতক্ষণ যাবৎ লাইলা বিজ্ঞান দেয় ফকিরেরা বিজ্ঞান নেয় মজনু সামনে আসার পরে বাতাস উল্টা দিকে আরম্ভ করছে এখন উল্টা লাইলা বিক্ষোভ সেজে গেছে বলছে ও ফকির তোর বিজ্ঞার জুলি বিজ্ঞার টোবলা টাবলি এগুলো আমাকে দিয়ে দে অন্যান্য ফকিরা দেখতেছে ব্যাপার কি মজনু বলে দিব না লাইলা বলে দে দিব না কতক্ষণ এই নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে লাইলে এগিয়ে গিয়ে ধরছে টোপলা কেড়ে মজনু তো দিবে না সে কেড়ে দুজনের দস্তাদস্তি টোপলা টোপলা লাইলার হাতে চলে আসছে এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছিল টোবলা না কত দরকার ছিল লাইফে ফকির দিতে রাজি নয় তারপরও কেড়ে নিয়ে আসে কত দরকার কিন্তু টোবলা হাতে আসার পরে এক আষাঢ় মেরে ভেঙে চুরমার করে দিল कर दिया तब का जमी पर एक बार रक्स से मजनू हुआ बे अख्तियार रक्स से मजनू हुआ बे अख्तियार টোবলা যখন ভেঙে ফেলল সকল ফকিরেরা খুশিতে আটকা মজনু আরো বেশি খুশি নাচা নাচে আরাম বুঝতে খুশি নেই কারণ ফকিরা তো আশ্চর্য কী ব্যাপার ভিক্ষা পাইল না পুঁজিবারটা হারাইল গাঁদার কথা সে খুশিতে নাচা নাচে করতেছে কারণ ফকিরা জিজ্ঞেস করে কারণ মজনু জবাব দেয় یوں کہا خاموش تو عاشق نہیں عاشقی کے رمز سے واقف نہیں یہ بولا ہرگز نہیں یہ ناز ہے یہ بھی معشوقی کا ایک انداز ہے کس کے عاشق کے خوب ایسی نصیب جو بولا نازل کرے اپنا حبیب اوہ کی بھی مشکل تورا کی مشکل تو در ادیشو شدو ایک مشکل بھی کیا اور آمار ادیشو لے بھی کیا ناکا ہے বিজ্ঞান বিজ্ঞাদাতা যে বেশ কম তোদের আমার মধ্যে সেই বেশ কম তোদের ন্যায় যদি এক মুষ্টি ভিক্ষা দিয়ে আমাকে বিদায় করে দিত আমার কি চোখ হইত আমার অন্তর ঠান্ডা হইত আমার প্রেমিকা লাইলা ভিক্ষা না দিয়ে আমার টোকলা করে দিয়ে আষাঢ় মেরে ভেঙে দিয়ে প্রমাণ করে দিল ও মজুন ও বাপের কারফিউর দরুন বহুদিন যাবত তোর সাথে দেখা সাক্ষাৎ নেই তাই বলে আমি তোকে বলতে পারি তোর মহব্বত তোর ভালোবাসা আমার অন্তরে ঘর করে বসে আছে তোর টোপলা ভেঙে তার পরিচয় দিয়ে দিলাম ये बोला हरगिज नहीं ये नाज है ये भी माशूकी का एक अंदाज है টেস্ট মোহব্বতের পরিচয় আমার আল্লাহ যেন বললেন ও বন্ধুরা বড় জালেম বড় জাহেল বলে পরিচয় দিয়ে দিলাম তোমরা আমার বন্ধু আমি তোমাদের বন্ধু এই দুইটা গালি যার প্রমাণ প্রমাণ ডক্টর ইকবাল মুর্মু তার ভাষায় তিনি বলে গেছেন تو سب دیاں کرتا ہوں دل پر غیر سے غافل ہوں میں سب دیاں کرتا ہوں دل پر غیر سے غافل ہوں میں ہائے کیا اچھی کہی ظالم ہوں میں جاہل ہوں میں ہائے کیا اچھی کہی ظالم ہوں میں جاہل ہوں میں ہے میری ذلت ہی کچھ میری شرافت کی دلیل জালেন করার দুইটি গালি দিয়ে প্রমাণ দিয়ে দিলেন ও মানুষেরা তোরা আমার বন্ধু আমি তোদের বন্ধু এই দুই গালির ভিতরে আমাদের ইজ্জতের আর বন্ধুত্বের সার্টিফিকেট নিহিত আছে তোরা কি বুঝবো অন্তরঙ্গ বন্ধু আপনাকে সিলেট থেকে মধ্যপ্রাচ্যে চলে গেছে তিন বছর যাবত অপেক্ষায় রইলেন কোনো মনও নেই স্মৃতিপত্র তিন বছর পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন লেখা আরম্ভ করছেন কি দিয়ে ও হে জালেন নিষ্ঠ তিন বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন এই লেখা দেখতেছে পার্শ্ববর্তী এক লোক দেখে মনে মনে ভাবে আরেক বাপ বাপ কত বড় দুশ্মনের কাছে লিখতেছে তাকে জালেন লিখত নিষ্ঠুর লিখত আপনি বলতেছেন না দোস্ত আমার এই দুইটা শব্দ নিয়ে চিঠি যখন তার হাতে পৌঁছবে তার অবস্থা উত্তর দিয়ে এই দুই শব্দ নিয়ে চিঠি পৌঁছে মধ্যপ্রাচ্যে বন্ধুর হাতে খুলে দেখে এক নিষ্ঠুর শব্দ দিয়ে শুরু করছে নাচানাচি আরম্ভ করছে তিন বছর যাবৎ তো বন্ধুকে ভুলে বসে রইলেন বন্ধু তো আমাকে বলেনি এই শব্দ দয় তার পরিচয় বহন করে না হয় এক নিষ্ঠুর লিখতে আল্লাহ আব্দুল আলমী যা আমাদের বন্ধু এই আয়াত দ্বারা তা প্রমাণিত হয় আয়াতের প্রমাণ গ্রহণ করে ইন্দাহু গানা জলুমান জাহুলা আমরা তার বন্ধু তিনি আমাদের আর বন্ধুত্বের দাবি কাছাকাছি থাকা আল্লাহ রব্বুল আলমী সে দাবি পূরণের লক্ষ্যে আমাদেরকে তার কাছে থাকতে দিলেন জান্নাত তাফসির রুহুল মারানিতে উল্লেখ জান্নাতের ছাদ আর সে মোহাম্মার তলা হইল এক তার মানে আমাদেরকে যেন তার কুদরতি কদমের থাকতে বন্ধুত্বের দাবি কিন্তু বন্ধু যদি সব সময় বন্ধুর পাশেই থাকে বিচ্ছেদ মোটেও ঘটে না মিলনের সাপ বন্ধুত্বের মজা পুরোপুরি বুঝে আসে না সাদার মজা বুঝতে হলে বিচ্ছেদ যন্ত্রণা সইতে হয় বিচ্ছেদ বেদনা সইতে হয় তারপর মিলনের সাপ বুঝে আসে ডক্টর ইকবাল কথাটি কি সুন্দর ভাষায় বলছেন موج گم پر رقص کرتا ہے زندگی موج گم پر رقص کرتا ہے زندگی اے علم کا ہی جزب کتاب زندگی اے علم کا ہی جزب کتاب زندگی بھی رکھتا ہے دامن میں شراب زندگی وہ سراپا کیف عشرت ہے شراب زندگی जिंदगी अश्क भी रखता है दामन में शराब जिंदगी সাগরের বুকের উপর দিয়ে তরঙ্গ বয়ে চলে বাতাস না থাকলেও দেখবেন ঢেউ আসে সাগরে কেন এই তরঙ্গ ইকবাল মরহুম বুঝাইতে চান আল্লাহ পাক আর্ধনামী গ্রহতে আশরাফুল মাহমুকার সৃষ্টি করবেন ইন্নি যা এবং ফিল আর্দে খালিফা আর্দের মধ্যে তার প্রতিনিধি সৃষ্টি করবেন কিন্তু আরবার প্রথমে কি মাটি ছিল না পানি ছিল পানি এই পুরা পৃথিবী ছিল পানির একটি চাকা মাটি ছিল তো পানির উপর কি আশাফুর মাকলুকার বসবাস করতে পারে এখন এই আর্ধ দেখতেছে এই পৃথিবী দেখতেছে যে আমি তো দেখে শুধু পানি আশাফুল মাকলুকাত কীভাবে বসবাস করবে মনে হয় যেন আল্লাহ বা প্রোগ্রাম পরিবর্তন করে ফেলছে তাই মনের দুঃখে দুঃখের তরঙ্গ তার বুকের উপর দিয়ে বয়ে চলছে আল্লাহ আমি তো দেখি বঞ্চিত আর মহাবুদ্ধ সেই তরঙ্গ এখনো সাগরের বুকুর উপর দিয়ে হয়ে চলে সাগর যেন হরিয়াদ করে যে আল্লাহ আর মাহমুদাত মাত্র আমার মুখে বসবাস করতে পারে না আমি তো মাহরু আমার বঞ্চিত রয়ে গেল আল্লাহ সান্ত্বনা দিতেছেন ও সাগর তরঙ্গের মাথার দিকে একটু তাকাই দেখ কি দেখা যায় ঢেউয়ার তরঙ্গের মাথায় পানির গুটকি পানির ঝাঁক পানির ফেনা পানির বুদবুদ মনে হয় যেন হাসি সূর্যের কিরণ যখন তার উপরে পড়ে হাসি আরো হতে জান্নাত থেকে নামায় দিলেন একটু বিচ্ছেদ বেদনা সহ্য করে আসবে এরপরে যখন পুনরায় আবার জান্নাতে ঢুকবে আমি বন্ধুর সাথে দিদার আর সাক্ষাৎ ঘটবে তখন দেখবে দিদারের সাক্ষত কত সাক্ষাতের মজা কত এর আগে বুঝলে না থেকে বের করে দিলেন সাক্ষাৎ আর দিদারের সাক্ষাৎ কিন্তু বন্ধু বন্ধুকে রেখে দূরে চলে গেলে যদি বন্ধুত্ব সত্য হয় তো বন্ধু ভুলে বসে থাকে না চিঠিপত্রের ব্যবস্থা করে ফোনে আলাপ আলোচনারও ব্যবস্থা করে আল্লাহ আবুল আলমী জানায় দিলেন বন্ধুরা কুলনা হবে তু আমি এসবার প্রেম মাখা একটি চিঠি তোমার কাছে পাঠিয়ে দিলাম যার নাম কোরআন এই বিচ্ছেদ অবস্থায় তোমার লক্ষ কোটি বছর অতিবাহিত হতে পারে অতিবাহিত হতে পারে রুহ জগতে লক্ষ কোটি বছর যেতে পারে উদর জগতে যাবে নয় মাস বিশ্ব জগতে যাবে যতদিন হায়াত কবর জগত লক্ষ কোটি বছর যেতে পারে হাসার মাঠে পঞ্চাশ হাজার বছর যাবে অনেক লম্বা সময় তোমাকে বিচ্ছেদ অবস্থায় কাটাইতে হবে আমি বন্ধু নিষ্ঠুর নয় তোমাকে ভুলে বসে থাকবো আর তুমি যন্ত্রণা সইতেই থাকবে শ্রেষ্ঠ মহব্বত আর প্রান্তিতি মাখা একখানা চিঠি তোমাদের কাছে পাঠিয়ে দিলাম যার নাম কোরআনে কারি যখন বিচ্ছেদ যন্ত্রণা অস্থির হয়ে পড়বে আমাদের ট্রেন মাথা চিঠি খুলে তেলাওয়াত আরম্ভ করবে তখন দেখবে কত স্বাদ লাগে কত মজা লাগে ব্যথা কীভাবে লাগবে আল্লাহ আলমিন কোরআনে কারি পাঠাইলেন বিচ্ছেদ যন্ত্রণা লাঘব করা বন্ধুর চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে বারবার পরে চোখের পানি ছাড়ে চুমু খায় বুকে মিলায় আবার আলমিরাতে রেখে দেয় সময় পাইলে পুনরায় খোলে পরে চোখের পানি ছাড়ে চুমু খায় বুকে মিলায় আমার আল্লাহ যেন বলতেছেন বন্ধা আমার এসবার প্রেম পাখা চিঠি করা সময় পেলেই খুলবে পড়বে চোখের পানি ছাড়বে চুমু খাবে বুকে মিলাবে দেখবে কত সাত লাগে কত মজা লাগে আবার আলমিরাতে সংরক্ষণ করে রেখে দিবে সময় পাওয়া মাত্র পুনরায় ঘুরবে পড়বে চুমু খাবে বুকে মিলাবে চোখের পানি ছাড়বে দেখবে কত সাঁতার কত বোঝা কোরআনে আমাদের কাছে এসেছে বিচ্ছেদ যন্ত্রণা আগত করা আল্লাহ আমি সহি বুঝার তৌফিক দান করো আজকে তো ভূমিকায় শেষ হলো আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ প্রথম আয়াস আলোচনা আগামী দিন থেকে হবে